আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আলা রসুলিল্লাহ ও আলা আলিহি ও আসহাবিহি ওমাওয়ালা প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রিসালাতুল হাদিস অনুষ্ঠানে আমরা কিতাবু বাদ ইল ওয়াহি সাহেব বখারি থেকে কিতাবু বাদ ইল ওয়াহির চতুর্থ পরিচ্ছেদের হাদিসটি যেটি রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের ওহি নাজিলের কষ্ট বর্ণনা সম্পর্কে বলা হয়েছে ব্যক্ত করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে ইবনা আব্বাস রাদি আল্লাহ আনহু তিনি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিয়েছেন তার ছাত্রদেরকে কিভাবে রাসুল্লাহ সাল্লা সাল্লাম নাজিলের সময় ঠোঁট নাড়াতেন এই যে ঠোঁট নাড়াতেন এটা তার মানে ওহিকে আয়ত্ত করার জন্য একটা প্রচেষ্টা স্বরূপ এবং ওহিনাজিলের কষ্টেরও একটা স্বরূপ ঠোঁট নাড়িয়ে যাওয়া এটা একটা কাজ এবং সেটি তিনি দেখিয়েছেন তার ছাত্রদেরকে এবং শুধু তাই নয় হাদিসের মধ্যে আমরা দেখি বোখারি রাহমাহুল্লাহ তিনি বর্ণনা করছেন ওকাল সাঈদ আনা ও হার্রে কুহুমা কামার আব্বাস ও হারে কুহুমা আমিও তোমাদের কাছে শিষ্যদেরকে বললেন ছাত্রদেরকে তোমাদের কাছে আমিও এটাকে নাড়াচ্ছি এই দুই ঠোঁট নাড়াচ্ছি এইভাবে যেভাবে ইবনে আব্বাস নাড়াতেন তাহলে এবনে আব্বাস বলছেন আমি নাড়াচ্ছি যেভাবে রাসুল সাল্লাহ সাল্লাম নাড়াতেন এবং এবনে আব্বাস থেকে দেখে জেনে সাঈদ এবনে জুবাইর যিনি অত্যন্ত বড় একজন তাবেড়াই ছিলেন এবং একজন বড় ফাকিহ ছিলেন একজন বড় মহাদ্দেশ ছিলেন তিনি বললেন যে এবনে আব্বাস যেভাবে প্র্যাকটিক্যাল করে দেখিয়েছেন আমিও তোমাদেরকে প্র্যাকটিক্যাল করে দেখিয়েছি কামার হয়তো এবনা আব্বাস যেভাবে এবনা আব্বাসকে দেখেছিলাম কথা বলে ফাহার্রাকে শাফাতেই তিনি তার দুই ঠোঁট নাড়ালেন ফানজাল তালা এই যে তারা দেখলেন এবং বর্ণনা করলেন রাসুল সাল্লাহ সাল্লামের ওহি নাজেলের সময় কষ্টের কথা এবং কিভাবে ঠোঁট নাড়াতেন সেটাও দেখালেন আল্লাহ তালা এই যে উপলক্ষে তিনি যে ঠোঁট নাড়াতেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এটাকে উপলক্ষ করে তিনি বলছেন মহান আল্লাহ তালা বলছেন লাহারিহ তুমি ওহি দ্রুত আয়ত্ত করার জন্য ওহি নাজেলের সময় তোমার ঠোঁট নাড়াবে না আল্লাহ তালা বলছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে ইন্না আলাইনা জামা আহু আকর আনা নিশ্চয়ই আমাদের কর্তব্য হচ্ছে আলাই না বলতে আমাদের কর্তব্য আমাদের করণীয় হচ্ছে আল্লাহ তালা নিজে বলছেন আলাই না এখানে তিনি মোতাকাল্লেম জমা মোতাকাল্লেম অর্থাৎ আমাদের কথাটা ইউজ করেছেন এবং আমরা আমাদের সকল তর্জমায় এটাই ইনশাল্লাহ ফলো করব যে যেখানে আল্লাহ আমি বলেছেন সরাসরি এক বচন সেখানে এক বচনের অর্থ করব যেখানে বহু বচন বলেছেন বহু বচনের অর্থ করব কিন্তু আমরা জানি যে আল্লাহ যখন নিজের সম্পর্কে আমরা সৃষ্টি করেছি আমাদের কর্তব্য এরকম বলেন তখন তিনি শুধু তার নিজেকেই বোঝান অর্থাৎ তৌহিদের কনসেপ্ট সবখানে ঠিক থাকবে এখানে তিনি বলছেন ইন্না আলাইনা জাম আকর আনা নিশ্চয়ই আমাদের কর্তব্য হচ্ছে তা সংরক্ষণ করা অকর আনা এবং তা পাঠ করানো মানে আল্লাহ তালা বলছেন তুমি ঠোঁট এভাবে বা জিব্বা এভাবে নাড়াতে থাকবে না দরকার নেই একে তোমার সিনায় সংরক্ষণ করানো এবং একে তোমার মুখ দিয়ে পাঠ করানো এটা আমার দায়িত্ব আল্লাহ তালা বলছেন আলাইনা আমাদের দায়িত্ব তথা আমার দায়িত্ব কলা জমহু লাকাফি সদরিকা ও তাকরা এই ব্যাখ্যাটা দিয়েছেন এবনা আব্বাস রাদি আল্লাহ তালু এই বোখারির মধ্যে সহি বোখারির মধ্যে ইমাম বোখারি সেটি তুলে ধরেছেন এবনা আব্বাস বলছেন এই যে ইন্না আলাইনা জামা আহু আমাদের কর্তব্য হচ্ছে তা জমা করা এর অর্থ হল একে তোমার সদরের মধ্যে ফি সদরিকা তোমার বক্ষে একে সংরক্ষণ করা হেফাজত করা এটা আমাদের দায়িত্ব ও তাকরা আহু এবং তোমাকে পড়ানো এটা আমাদের দায়িত্ব এর পরের আয়াতংশ হচ্ছে ফাইদা কারানাহু ফাত্তাবা কোরআনা যখন আমরা তা পাঠ করি অতএব যখন আমরা তা পাঠ করি তখন তুমি সেই পাঠকে অনুসরণ করো এটা হচ্ছে কোরআনের আয়াতের অর্থ ইবনে আব্বাস বলেন এর অর্থটা কি যখন আমরা পাঠ করি তখন তুমি সে পাঠের অনুসরণ করো এর অর্থ কি এর অর্থ হল ফেস্তেম আল্লাহ আমসেত তুমি সেটা প্রথমে মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো প্রথমে মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো যখন জিব্রিল এসে পড়বে তখন মনোযোগ দিয়ে শুনবে এবং চুপ থাকবে তুমা ইন্না আলাইনা বায়ানা এরপর আমাদের কর্তব্য হলো একে বর্ণনা করা বয়ান করা তোমা ইন্না আলাইনা বয়ান আমাদের কর্তব্য হলো একে বয়ান করা তোমা ইন্না আলাইনা আহু এর অর্থ ইবনা আব্বাস বলেছেন এর অর্থ হলো এরপর আমাদের কর্তব্য হল তোমাকে সেটা পাঠ করিয়ে দেওয়া মানে তুমি শুনবে চুপ করে মনোযোগ দিয়ে শুনবে এবং আমাদের দায়িত্ব হলো সেটা তোমাকে পাঠ করিয়ে দেওয়া এ হলো আল্লাহর পক্ষ থেকে ইনস্ট্রাকশন দিক নির্দেশনা ওহির ক্ষেত্রে ওহি কিভাবে তিনি গ্রহণ করবেন এবং কোন সিস্টেমে তিনি ওহিটাকে আয়ত্ত করবেন যা তার মধ্যে কিছু ছিল সেটাকে আল্লাহ তালা বাদ দিয়ে একটা নতুন সিস্টেম শিখিয়ে দিলেন এরপরে কি হল ইবনা আব্বাস বর্ণনা করছেন ফাকানা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বাদাদালিকা আতাহ জিব্রিল এরপর যখনই রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে জিব্রিল আসতেন ইস্তামা তখন তিনি সেটা শুনতেন ফাইদান তালাকা জিব্রিল কারা আহ নবী সাল্লাহ সাল্লাম যখন জিব্রিল চলে যেতেন তখন নবী সাল্লা সাল্লাম সেই ওহিটাকে পড়তেন ওহিটাকে পড়তেন কেমা কারা আহু যেভাবে জিব্রিল পড়তেন তাহলে এখানে একটা চমৎকার সিস্টেম আমরা দেখলাম ওহিকে কিভাবে আয়ত্ত করা হলো এবং পরবর্তীতে কিভাবে সেটাকে আবারও রিপিট করা হলো রিপিট করে মানুষের কাছে প্রচার করা হলো সেটা হলো তিনি যে শুরুতে একটু অস্থির ছিলেন কিছুটা জিব্বা নাড়াতেন ঠোঁট নাড়াতেন সেটা তাকে বন্ধ করার নির্দেশ দেওয়া হলো এবং পরবর্তীতে তাকে বলা হলো যে তুমি এগুলো কিছুই করবে না শুধু মনোযোগ দিয়ে চুপ করে শোনো শুনে আয়ত্ত করো আয়ত্ত করার পরে তারপরে তুমি সেটাকে সংরক্ষণ করো তোমার সিনা এবং পড়ো আর তোমার সিনায় সংরক্ষণ করা এবং তোমাকে পড়ানোর দায়িত্ব হলো আল্লাহর এবং সেটি আল্লাহ দায়িত্ব পালন করেছেন কারণ যখনই এরপর ওহিনাজেল হতো হাদিসের শেষে এসেছে ভাষ্য হলো এরকম যখনই এরপর ওহিন নাজিল হতো জিবরুল সালাম ওহিনী আসতেন রাসুল সাল্লাহ সাল্লাম সেটা শুনতেন আয়ত্ত করতেন এবং জিব্রিল চলে গেলে সেটাকে তিনি পড়তেন যেভাবে জিব্রিল পড়েছিলেন তাহলে এই হাদিসের মধ্য দিয়ে আমরা ওহির একটা সিস্টেম অবহিত হলাম প্রিয় দর্শক চলুন আমরা আরেকটি পরিচ্ছেদের আরেকটি গুরুত্বপূর্ণ হাদিস আমরা আলোচনা করি সেটিও কিতাব বাদিল ওয়াহি এর পঞ্চম পরিচ্ছেদের একটি হাদিস পঞ্চম পরিচ্ছেদে একটি হাদিসই আছে ইমাম বুখারি রাহমাহুল্লাহ তিনি বলছেন হাদ্দাথানা আবদান কালা আখবরানা আবদুল্লাহ কালা আখবরানা ইউনুস আনি জুহরি এবং এখানে দুটো সনদ আমরা দেখতে পাচ্ছি আরেকটা সনদ হচ্ছে ওয়াহাদ্দাথানা বিশর ইবনু মোহাম্মদ قال أخبرنا عبد الله قال أخبرنا يونس ومعمر عن الزهري نحوه দুটো সনদ এখানে বলা হয়েছে একটা সনদে আবদান তিনি ইমাম বুখারিকে বলেছেন এবং আবদান বলছেন যে আমাদেরকে জানিয়েছেন আবদুল্লাহ এবং আবদুল্লাহ বলছেন যে ইউনুস জোহরি থেকে আমাদেরকে এ হাদিস সম্পর্কে খবর দিয়েছেন আরেকটা সনদের মধ্যে আছে বিশর এবনে মোহাম্মদ তিনি ইমাম বখারিকে কাছে হাদিসটি বর্ণনা করেছেন এবং এরপরে বিশর বলছেন যে আবদুল্লাহ বলেছেন এবং ইউনুস ও মায়ামার জোহরি থেকে বর্ণনা করেছেন একই রকম হাদিস তাহলে জোহরি কি বলছেন জোহরি বলছেন আখবরানি ওবায়দুল্লাহ ইবনা আবদুল্লাহ আমাদেরকে ওবায়দুল্লাহ ইবনা আবদুল্লাহ এই সংবাদ দিয়েছেন যে আন ইবনে আব্বাস ইবনে আব্বাস রাজি আল্লাহ তালাহু থেকে কাল ইবনে আব্বাস রাজি তালাহু বলেছেন কানা রাসুল্লাহ সাল্লাম আজওয়াদান্নাস রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম ছিলেন শ্রেষ্ঠ দানশীল কানা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আজওয়াদান্নাস ও কানা আজওয়াদামা ইয়াকুনু ফি রমাদান আর তিনি সবচেয়ে বেশি দানশীল হয়ে উঠতেন রামাদান মাসে হেইনা ইয়ালকাহু জিব্রিল যখন জিব্রিল তার সাথে সাক্ষাৎ করত ওয়াকানা ইয়ালকাহু ফি কুল্লি লাইলাতিন মিন রমাদান এবং জিব্রিল মোহাম্মদ সাল্লা সাল্লামের সাথে প্রতি রাতেই রামাদানের প্রতি রাতেই সাক্ষাৎ করতেন ফয়ুদারিসুহুল কোরআন তিনি তার সাথে কোরআন অধ্যয়ন করতেন কোরআন তেলাওয়াত করতেন দুজনে মিলে কোরআন তেলাওয়াত করতেন ইউদারেস দারাসা ইউদারিসু মুদারাসাতান এটা একটা সিগা যেটা দুজন মিলে পড়া বা পাঠ করা কেরাত করা তেলাওয়াত করার অর্থ দেয়া হয় বা বোঝানো হয় ফালা রাসুল্লাহ সাল্লাম আজুয়াদুবিল খৈর ইবনা আব্বাস বলছেন অবশ্যই রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম ছিলেন দানশীলতায় সবচেয়ে শ্রেষ্ঠ এমনকি মিনার রেহেল মুরসালাহ মুক্ত বায়ুর চাইতে উন্মুক্ত বায়ু বাধাহীন উন্মুক্ত বায়ু আমরা জানি যে বায়ু বলতে এখানে ঝড়ো হাওয়া বোঝানো হচ্ছে প্রচন্ড ঝড়ো হাওয়া যখন তৈরি হয় কোনো সাইক্লোন কিংবা হারিকেন বা এই টাইপের আজকাল ইউটিউবে কিন্তু এগুলো দেখা যায় যে একটা হারিকেন কতটা শক্তিশালী একটা একটা সাইক্লোন কতটা শক্তিশালী একশো দেড়শো দুইশো মাইল বেগে যখন এটা পরিচালিত হয় এবং বিশেষ করে যখন কোনো জনপদ সামনে না থাকে তখন এটা আরো শক্তিশালী হতে থাকে অর্থাৎ এই বাধাহীন বায়ু বা ঝড় সে আরো বেশি বেগবান হয় এখানে রাসুল্লাহ সাল্লা সাল্লামকে দানশীলতায় এই বাধাহীন বায়ুর সাথে তুলনা করা হয়েছে অর্থাৎ বাধাহীন বায়ু যেমন বেগবান থেকে বেগবান থেকে বেগবান হতে থাকে রাসুল্লাহ সাল্লা সাল্লাম ও দানশীলতায় তিনি বাড়তেই থাকতেন বাড়তেই থাকতেন কখনো পিছিয়ে আসতে হতেন না কখনো বাধাগ্রস্ত হতেন না যাই হোক আমরা দুটো সনদের মধ্যে এই গুরুত্বপূর্ণ হাদিসটাতে অনেক সুন্দর ইনফরমেশন পেলাম প্রথমত পেলাম একটা মহান গুণের কথা দানশীলতা আমাদের প্রিয় রাসুল সাল্লাহ আলহ্লাম দানশীল ছিলেন শুধু দানশীল ছিলেন না তিনি শ্রেষ্ঠ দানশীল ছিলেন দানশীলদের মধ্যে সবচেয়ে বড় দানশীল তিনি ছিলেন দানশীলতা একটা মহান গুণ একটা মহান বৈশিষ্ট্য এটা মোমেনের গুণ অতএব সেই গুণ আমাদের অর্জন করতে হবে প্রিয় দর্শক এই বিষয়টি আমাদের সামনে এখানে উঠে আসলো আর আরেকটা বিষয় এখানে পেলাম পরবর্তী অংশে রাসুল সাল্লাহ সাল্লাম সবসময় দানশীল ছিলেন এবং সর্বশ্রেষ্ঠ দানশীল ছিলেন কিন্তু রমাদান মাস আসলে তার দানের হাটটা আরো বেগবান হতো আরো সচল হতো সে কথাটি এখানে বলা হয়েছে মায়া জিব্রিল তিনি রমাদান মাসে আরো বেশি দানশীল হয়ে উঠতেন তাহলে রমাদান মাসে রাসুল সাল্লা সাল্লামের দানশীলতা বৃদ্ধি পেত দানশীলতা আরো গতিপ্রাপ্ত হতো এক দ্বিতীয়ত বলা হয়েছে হেইনা ইয়ালকাহ জিব্রিল যখন তিনি জিব্রিলের সাথে সাক্ষাতে মিলিত হতেন তাহলে জিব্রিল রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলিত হওয়ার পর এই পরিবর্তনটা কিন্তু বেশি হতো প্রথমত আমরা একটা জিনিস খেয়াল করলাম রামাদান মাসে যেহেতু তিনি বেশি দানশীল হতেন তাহলে সময়ের একটা প্রভাব আছে যেহেতু সময়টা ফজিলাতের এই ফজিলতটা একটা মোটিভেশন আমাদেরকে দেয় যে রামাদান মাস আসলেই হে মোমেনরা হে নবীর উম্মতরা তোমরা বেশি বেশি দানশীল হও তোমরা বেশি বেশি দান করো এটা একটা যেমন তেমনি রাসুল সাল্লাহ সাল্লামের ক্ষেত্রে আরেকটা ক্রিয়ানক ছিল উপকরণ ছিল জিব্রিলের সাক্ষাৎ জিব্রিল সালাম তিনি ওহির বাহক ছিলেন উল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে নিয়ে আসতেন ফলে তিনি যে ওহিটা নিয়ে আসতেন এর ফলে আরেকটা রিচার্জ হতো একদিকে সময় অন্যদিকে ব্যক্তি এই জন্য আমরা একটা জিনিস বুঝি যে আমরা যখন কোনো ভালো জায়গায় যাই ভালো সময় অবস্থান করি তখন কিন্তু আমাদের মধ্যে একটা চারিত্রিক রূপান্তর ঘটে আমরা ভালো হয়ে যাওয়ার চেষ্টা করি আমাদের মধ্যে অনেকেই যারা এতদিন পাপে নিয়োজিত ছিলেন তারা যখন মক্কা যান তখন পাপ ভুলে যান পাপ থেকে তহবা করেন ইস্তেকফার করেন আল্লাহমুখী হন এবং আল্লাহর কাছাকাছি চলে আসার চেষ্টা করেন আল্লাহর দিন অনুসরণ করার জন্য অভিমত ব্যক্ত করেন প্রতিজ্ঞা করেন ঠিক তেমনি আমরা যখন সময়ের মধ্যে অবস্থান করি যেমন রামাদান যেমন জেল হজ মাসের প্রথম দশ দিন যারা হজে যায়নি তারাও কিন্তু যেমন আরাফাত দিনে আমরা ভালো মানুষ হয়ে যাওয়ার চেষ্টা করি তাহলে এরকম ভালো স্থানে ভালো সময়ে মানুষের চারিত্রিক রূপান্তর ঘটে এটা একটা দিক ভালো মানুষের সাথে সাক্ষাৎ মানুষকে ভালো হওয়ার প্রেরণা যোগায় মানুষের মধ্যে একটা চারিত্রিক রূপান্তর ঘটায় সেটি কিন্তু এই হাদিসের মধ্যে আমরা দেখলাম যে জিব্রুল সাল্লামের সংস্পর্শে এসে উল্লাহ সাল্লাহ সাল্লাম রমাদানের মতো পবিত্র সময় অনেক বেশি দানশীল হয়ে যেতেন এখানে জিব্রিল আসতেন এসে কি করতেন সে কথাটাও কিন্তু তুলে ধরা হয়েছে রমাদানের পবিত্র সময় প্রতিদিন জিব্রিল আসতেন একটা উদ্দেশ্যে সেটা বলা হয়েছে ফাইউদারিসুল কোরআন দুজনে মিলে কোরআন একজন আরেকজনকে তেলাওয়াত করে শোনাতেন আর তারা যেহেতু আরবি ভাষা বুঝতেন অতএব বলার অপেক্ষা রাখে না যে এর মধ্যে যতটুকু গবেষণা আছে যতটুকু বুঝের জিনিস আছে যতটুকু উপলব্ধি আছে হুকুমের বর্ণনা আছে এর মধ্যে যতটুকু হৃদায়ত আছে সবটাই তাদের আলোচনার একটা বিষয়বস্তু ছিল বিষয়টা এমন নয় যে তারা মন্ত্রের মতো পড়ে যেতেন একজন আরেকজনকে মন্ত্র শোনাতেন বিষয়টা সেটা নয় এটা বলছি এজন্য প্রিয় দর্শক আজকে কোরআন হয়ে গেছে আমাদের কাছে মন্ত্রের মতো একটা বিষয় যেটা না বুঝে আমরা তেলাওয়াত করি অথচ কোরআন এজন্য নাজিল হয়নি আল্লাহ তালাল আল কোরআনে বলেছেন কিতাবুন আনজাল্লাহু ইলাইকা মুবারাকুন লিয়াদ্দাব্বারু আয়াতি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব এটি একটি বরকতময় গ্রন্থ যা তোমার প্রতি নাজিল করা হয়েছে তোমার প্রতি আমরা নাজিল করেছি যাতে মানুষ এর আয়াতগুলো নিয়ে চিন্তা ভাবনা গবেষণা করে এবং এ থেকে বুদ্ধিমান লোকেরা উপদেশ গ্রহণ করে এবং তাহলে আমরা বুঝলাম জিব্রিল যিনি ওহি নিয়ে আসতেন ওহি বুঝতেন এবং যার কাছে ওহি পৌঁছে দেওয়া হচ্ছে তিনি ওহি বুঝতে পেরেছেন হান্ড্রেড পার্সেন্ট ফলে তাদের আসা তাদের যে অধ্যয়ন তাদের যে পারস্পরিক তেলাওয়াত এটাও ছিল সেই বিষয়গুলোকে আবার আলোচনার মধ্যে নিয়ে আসা আলোচনার মধ্যে নিয়ে আসলে তার একটা প্রভাব কাজ করে এবং সেটি রাসুল সাল্লা মধ্যে কাজ করেছিল যারা এই হাদিসের ব্যাখ্যা করেছেন তারা অনেকেই বলেছিলেন যে রমাদান মাসের কারণে তার দানশীলতা বৃদ্ধি পেত দ্বিতীয় জিব্রিল আলাহিসাল্লামের সাথে দেখা সাক্ষাতের কারণে তার দানশীলতা বৃদ্ধি পেত তৃতীয় আল কোরআন আলোচনা এবং তেলাওয়াত করার কারণে তার দানশীলতা বৃদ্ধি পেত কারণ আল কোরআনের মধ্যে আল্লাহ তালা এনফাক ফিসাবিল্লার অনেকগুলো আয়াত তিনি এখানে উল্লেখ করেছেন আল্লাহ রাস্তা ব্যয় করার ফজলত তিনি বর্ণনা করেছেন এবং এটা যে একটা বড় ব্যালেন্স এ পরিণত হয় সে কথাটি তিনি বলেছেন এবং বলেছেন লান যে তোমরা যা ভালোবাসো সেখান থেকে যতক্ষণ না আল্লাহ রাস্তা ব্যয় করো ততক্ষণ পর্যন্ত তোমরা পুণ্য অর্জন করতে পারবে না ফলে কোরআন এই যে একটা বড় মোটিভেশন দিয়েছে সেই মোটিভেশন শোনার পরে রাসুল সাল্লা সাল্লামের মধ্যেও একটা ভাবান্তর বেটার দিকে ভালোর দিকে সুন্দরের দিকে একটা ভাবান্তর ঘটত একটা বৈশিষ্ট্যের মধ্যে আরো বেশি ভালো কিছু অ্যাড হতো এ থেকে আমাদের কিন্তু শিক্ষা নেওয়ার যথেষ্ট উপকরণ রয়েছে প্রিয় দর্শক আজকে আমরা যারা পৃথিবীর বৃত্ত বৈভব নিয়ে এবং পৃথিবীর নানা উপকরণ নিয়ে ব্যস্ত আছি এবং যারা আমরা সত্যের দিকে একটু আসতে চাই নিজেকে একটু সংশোধন করতে চাই পাপমুক্ত করতে চাই ভালো করতে চাই তাদের জন্য কিন্তু আজকে এই বিষয়টা আমাদের ক্লিয়ার করতে হবে যে তাহলে তার বিষয়টা কি তাহলে আমাদের সময়ের যে ফজিলত সেটা গ্রহণ করতে হবে সময় যে আল্লাহ দিয়েছেন এই যে নামাজের সময় সফরের সময় জুমার দিন ইত্যাদি বিভিন্ন সময় বিভিন্ন ফজিলত দেওয়া হয়েছে তা থেকে আমাদেরকে সেই সুযোগগুলো গ্রহণ করতে হবে দ্বিতীয়ত হচ্ছে ভালো লোকদের সংস্পর্শে বেশি বেশি আসতে হবে এবং তৃতীয় হচ্ছে কোরআনমুখী হতে হবে আল কোরআন মুখী হতে হবে আল কোরআন হেদায়তের গ্রন্থ হেদায়ত দ্বারা ভরপুর এবং এর মধ্যে চমৎকার সব দিক নির্দেশনা আছে অতএব আল কোরআন মুখী হলে রসুল্লাহ সাল্লাম স্বয়ং যেমন এর দ্বারা ভালোর দিকে প্রভাবিত হয়েছিলেন আজকের মানুষও সে যত পাপই হোক না কেন সেও ভালোর দিকে এভাবে প্রভাবিত হবে আর সর্বশেষ বলা হয়েছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি ছিলেন মুক্ত বায়ুর চাইতেও অধিক দানশীল প্রিয় দর্শক ভাইরা বোনেরা আমরা কি রাসুল সাল্লাহ সাল্লামের এই সুন্দর বৈশিষ্ট্য অনুসরণ করতে পারি না আমরাও কি বাধাহীন হতে পারি না মুক্ত হস্তে দান করতে পারি না আজকে সারা বিশ্বের আজকে আত্ম মানবতা বিপন্ন মানবতা আজকে তারা অসহায় তারা নিরন্ন আজকে তাদের দিকে কি আমরা বাধাহীনভাবে মুক্ত হস্তে দুহাত বাড়িয়ে দিতে পারি না আমাদের প্রিয় রাসুল্লাহ সাল্লাহ ইসলাম তা এমনই ছিলেন আসুন আমরা সেভাবে নিজেদেরকে গড়ে তুলি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের এই যে কষ্ট ওহি গ্রহণের সময় এবং তার যে অবদান সেগুলোকে স্মরণ করে আমরা আল্লামুখী হই কোরআনমুখী হই আমরা দিনকে সঠিকভাবে বুঝি এবং আমল করি আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন হাদা ওসল্লাহসাল্লাম আলা নবীনা মোহাম্মদ আলা আলিহি ও আসহাবি আজমাইন ওসালাম আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত